सरदारे अलकाउनाई रहमतुल्लिलालमीन सरदारे अलकाउनाई कमले वाला प्यार नबी नवगो सलाम नवगो सलाम कमले वाला प्यार नबी नवगो सलाम नवगो सलाम रहमतुल्लिलालमीन सरदारे अलकाउनाई रहमतुल्लिलालमीन सरदारे अल कौनाइन कमले वाला प्यारा नबी नाओ गो सलाम नाओ गो सलाम कमले वाला प्यारा नबी नाओ गो सलाम नाओ गो सलाम তুমি তো রহমতের সুধা হয়ে এলে ভবে এলে ভবে তোমারে আগমনে হেদায়াত পেল সবে হেদায়াত পেল সবে তুমি তো রহমতের সুধা হয়ে এলে ভবে তোমারই আগমনে হেদায়ার পেল সবে তোমারে নূরের ছোঁয়া উঠল জেগে ধরা তোমারে ওসিলাতে জাহান সারা তোমায় পেয়ে ধরার মুছল সকল অন্ধকার তোমায় পেয়ে ধরার মুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে রহমতুল্লিল আলামিন سردر رحمت للعالم سردر النائی کملی والا پیار نبی نو گو سلام نو گو سلام کملی والا پیار نبی نو گو سلام نو گو سلام কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানদার আলামিন উপাধি ছিল বিশ্বজোড়া তোমার উপহার চে চে মাগফেরাত কাঁদবো যেদিন আখেরাত চে চে মাগফেরাত কাঁদবো যেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমতুল্লিল আলম সরদারে আল কাউনাই রহমতুল্লিল আলম সরদারে আল কাউনাই কমলিওয়ালা প্যার নবী নওগো সালাম নওগো সালাম کملی والا پیارا نبی لاؤ گو سلام لاؤ گو سلام رحمت للعالمین سردار در رحمت للعالمین سردار در کملی والا پیارا نبی لاؤ گو سلام لاؤ گو سلام کملی والا پیارا نبی لاؤ گو سلام لاؤ گو سلام हमने वाला प्यार नबी नवरो सलाम नवरो सलाम हमने वाला प्यार नबी नाव नवरो सलाम नवरो सलाम